তার প্রেমেতে খোদায় পাগ ও তার প্রেমেতে খোদায় পাগ পাঠাইলেন যে পরুয়ানা পরুয়ানা মোহাম্মদ নবী আমার খোদার দেওয়ানা মোহাম্মদ নবী আমার খোদার দেওয়ানা তার প্রেমেতে খোদায় পাগল তার প্রেমেতে খোদায় পাগল পাঠাইলেন যে পরওয়ানা পরওয়ানা মোহাম্মদ নবী আমার খোদার দেওয়ানা মোহাম্মদ নবী আমার খোদার দেওয়ানা তার প্রেমেতে খোদায় পাগল তার প্রেমেতে খোদায় পাগল পাঠাইলেন যে পরওয়ানা পরওয়ানা মোহাম্মদ নবী আমার খোদার দেওয়ানা মোহাম্মদ নবী আমার খোদার দেওয়ানা দোস্ত হইয়া এই দুনিয়া নবী আমার প্রাণের নবী দোস্ত হইয়া এই দুনিয়া চললেন খোদার সেই সারায় দোস্ত হইয়া এই দুনিয়া চললেন খোদার সেই ইশারায় আশক মাসুক বুঝ বুঝিয়া আশক মাসুক বুঝ বুঝিয়া দিলেন পথের ঠিকানা ঠিকানা মুহাম্মদ নবী আমার খোদার দেওয়ানা মুহাম্মদ নবী আমার খোদার দেওয়ানা তার প্রেমেতে খোদায় পাগল ও তার প্রেমেতে খোদায় পাগল পাঠাইলেন যে পরোয়ানা পরোয়ানা মোহাম্মদ নবী আমার খোদার দেওয়ানা মোহাম্মদ নবী আমার খোদার দেওয়ানা একদিন খোদায় দাওয়াত দিলে নবী আমার নবী একদিন খোদায় দাওয়া হেফাজতে নবী গেলে একদিন দাওয়া দিলে নবী গেলে খুদার দিদার পাইয়া হইলেন খোদা দিদার পাইয়া হইলেন এই জগতের মাস্তানা মাস্তানা মোহাম্মদ নবী আমার খোদার দেওয়ানা মোহাম্মদ নবী আমার খোদার দেওয়ানা তার প্রেমেতে খোদায় পাগল তার প্রেমেতে পাগল পাঠাইলেন যে পরোয়ানা পরোয়ানা মোহাম্মদ নবী আমার খোদার দেওয়ানা মোহাম্মদ নবী আমার খোদার দেওয়ানা নবীর দিনের পথ ধরো নবী আমার দিনের পথ ধরো মরণেরই আগে মরো নবীর দিনের পথ ধরো মরণেরই আগে মরো সুখের মরণ পাইতে হইলে সুখের মরণ পাইতে হইলে নবীর দিন ছাইড় না ছাইড় না মোহাম্মদ নবী আমার খোদার দেওয়ানা মোহাম্মদ নবী আমার খোদার দেওয়ানা তার প্রেমেতে খোদায় পাগল তার প্রেমেতে খোদায় পাগল পাঠাইলেন যে পরওয়ানা পরওয়ানা মোহাম্মদ নবী আমার খোদার দিওয়ানা মোহাম্মদ নবী আমার খোদার দিওয়ানা মোহাম্মদ নবী আমার খোদার দিওয়ানা নবী আমার নবী আমার খোদার দিওয়ানা মোহাম্মদ নবী আমার খোদার দিওয়ানা মোহাম্মদ নবী আমার খোদার দিওয়ানা মোহাম্মদ নবী আমার খোদার দিওয়ানা মোহাম্মদ নবী আমার খোদার দিওয়ানা মোহাম্মদ নবী আমার খোদার দিওয়ানা মোহাম্মদ নবী আমার খোদার দিওয়ানা অনুপ্রাণ সুস্থ স্বাধীন পৃথিবীর প্রত্যয়